صلى الله عليه وسلم متر آلوچنا چود ক্রিয়াপথের আগে কি কি জিনিস প্রকাশ পাবে মুসলমানদের আমল আখলাকের কি অবস্থা হবে এর উপরে আলোচনা চলতেছিল আলোচনার উদ্দেশ্য এটা বর্তমানে আমাদের উপরে যত আজাব গজব পরেশানি বিপদ আবার একটার পর একটা আসতেছে এই সবগুলোর মূলে আমাদের বদ আমল আমাদের গলত আমল যেগুলো আল্লাহ রসুল সাল্লাহ আগে বলে দিয়ে গেছে যে উম্মতের এই হাল হবে তখন তাদের মনে বিপদ আমার আসা শুরু হয়ে যাবে দক্ষিণ দানা ছিঁড়ে গেলে যে অবস্থা হয় রশ্মি ছিঁড়ে গেলে দানাগুলো পড়তে থাকে একের পর এক এই অবস্থা হবে একটা বিপদ থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে আর একটা বিপদ এসে করা হবে সারা দুনিয়াতে দোয়া হবে কিন্তু এই দোয়াগুলো কোনো কাজে আসবে এই সমস্ত হাদিস তারা বোঝা যাচ্ছে যে আমাদের সমস্ত অস্থিরতা প্রেশারি কিছুর মূলে হল আমাদের কিন্তু গলত আমল ভুল আমল যেগুলো নবী করিম সাল্লাহ বহির মাধ্যমে আগেই জেনেছেন তিনি গায়েব জানতেন আল্লাহ রসুল সাল্লাহ গায়েব জানতেন হাদিসে পাকের মধ্যে প্রচুর ঘটনা আছে তিনি গায়েব জানতেন জানানো হয়েছে ওহির মাধ্যমে জানানো হয়েছে সে আমাদের আগে আপনার উন্মতের এই তৈরি প্রকাশ পাবে তখন এই শাস্তি এই গজব এই এই বিপদ তাদের উপরে নাজেল হইতে থাকবে এটা জানানো আল্লাহ পক্ষ থেকে এর ভিত্তিতে তিনি আমাদেরকে বলে গেছেন এই আলোচনার মূল উদ্দেশ্য এটাই যে আমরা এগুলো জেনে আমাদের আমল আমাদের ইমান সংশোধন করে নেবে আর তখনই আমাদের ব্যাপারে শান্তি আর কামিয়াবির ফেসলা হবে আজাদ গজব দূর হওয়া ফেসলা হবে এর আগে যত কিছু করা হোক আমাদের আমলের পরিবর্তন না করে যত কিছু করা হোক যত মিছিল বের করা হল কাফেরদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হলো কত কিছু করা হলো হরতাল ডাকা হলো যাই করা হোক রিজাল্ট জিরো লাভ কিছু হবে লাভ কোন পথে হবে আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন তোমাদের ভুল আমলের কারণে এই অবস্থা হবে ওই অবস্থা থেকে মুক্তি পাইতে হলে আবার যে করতে কোনো বিকল্প নেই আল্লাহ রসল যে ভুল আমলগুলো চিহ্নিত করে গেছেন এটার উপরে বয়স করতেছে যাতে আমরা এগুলো বিশেষভাবে নজর দেই এবং নিজেদেরকে ঠিক করি তো কেয়ামতের আলামতের ব্যাপারে আজকে একটা হাদিস আমি পড়েছি এটা আজকের আলোচ্য বিষয় এই হাদিসে নবী করিম সাল্লাহ আমাদের ব্যাপারে বলতেছেন উম্মতের ব্যাপারে বলতেছেন يوشك أن يأتي على الناس زمان আমার উন্মতের উপরে কেয়ামতের আগে এমন একটা জামানা আসবে আরবিতে জামান বাংলাতে জামানা এমন একটা সময় আসবে যে তাদের ইসলামী জ্ঞান এত কম থাকবে যে বলা হচ্ছে লায়কা মিনাল ইসলামী ইল্লাহু তাদের কাছে ইসলামের বড় বড় আরকান আহকামের শুধু নাম বাকি থাকবে শুধু নাম বাকি থাকবে আর কিছুই থাকবে আর কিছুই তারা ধরে রাখতে পারবে এখন অনেক কমিউনিস্টের দেশে দেখা যায় কমিউনিস্টের সিস্টেম দীর্ঘদিন কমিউনিজম ছিল কিছু লোক আছে তারা ইসলামের কিছুই জানে না কিন্তু কালেমাটা জানে আর কিছু জানে নামাজ পড়তে হবে পায়ের কাছে জানে রোজা রাখতে হবে জানে না জাকাত দিতে হবে হজ করতে হবে জানে না কিছু জানে কালেমাটা জানে তো এই কালেমাটা আমার দাদাকে করতে দিচ্ছে ওইখান থেকে আমরা শুনছি আর কিছুই জানে কালেমার অর্থও জানে কালেমাটা জানে কিন্তু এটুক আছে যে কালেমার শব্দগুলো এখনো ধরে রাখছে আর কিছুই এত হল কমন হিসাবের দেশে যেখানে কমন হিসাব হয়েছে ওলারা এক একরামকে শহীদ করে দেওয়া হয়েছে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেই দেশের অবস্থা মুসলমানদের যেসব দেশে অবদান আছে নাই আল্লাহ হেফাজত কর সেইখানের অবস্থা কি তারা আর একটু বেশি জানে কিন্তু কি জানে মৌলিক ইবাদত গুলোর নাম জানে বাস্তবতা নেই বাস্তবতা নেই যে ইসলামের মৌলিক ইবাদত গুলো কি করণীয় গুলো কি যেটা সম্পর্কে এই হাদিসে পাপের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম মন্তব্য করলেন এই বড় বড় ইবাদত গুলোর নাম থাকবে আর কিছুই থাকবে ওই পয়েন্টগুলো আমি আপনাদেরকে মধ্যে অনেকবার বলেছি যাতে আপনাদের সকলের মুখস্থ হয়ে যায় মুখস্থ হয়তো হয়েছেও কিন্তু হাতিতে বলা হয়েছে বাস্তবতা থাকবে না নাম বলতে পারবে কালেমা নামাজ রোজা হাজ জাকাত এটা উপরে বলতে পারবে যে তার কাছে না কালেমার হাকিকাত আছে না নামাজের বাস্তবতা আছে না রোজার যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য আছে না জাকাতের রু আছে না হজের কোনো তাৎপর্য তার মধ্যে পাওয়া যায় না সবগুলো প্রথার মতো হয়ে গেছে মানুষ প্রথা পালন করে পয়লা কি পয়লা বৈশাখী পালন করবে এবার তো পয়লা বৈশাখী থাকে নাই এটা পুরা তবে পূজা হয়েছে হিন্দুদের যত মূর্তি পূজা ছিল হ্যাঁ সরস্বতীতে আরম্ভ করে হ্যাঁ সব তাদের যত দেবতা আছে সব দেবতার মূর্তি সব দেবতার মাথা গণেশের নাক এই সব এবার ব্যাপক হারে প্রচলিত মুসলমানরা যেহেতু এলেন নেই কিছু তাদেরকে তো পূজার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে তাদের ইমান ধ্বংস করা হয়েছে এটা বোঝার মতো যোগ্যতা শেষ করে ফেলছে পয়লা বৈশাখীর নামে কি করা হয়েছে বাঙালি কালচার নামে কি করা হয়েছে হিন্দুদের পূজা বাঙালি কালচার হয় হ্যাঁ ভারতে যারা বাঙালি ভারতে বাঙালি মানে হিন্দু কলকাতায় এখনো একটা এলাকা আছে এই এলাকার নাম হলো বাঙালি পাড়া সেখানে কোনো মুসলমান বাস করে না বাঙালি বাবা অর্থ হলো যে একটেকে সেইখানে কলকাতার ওই জায়গায় বাঙালি অর্থ হলো হিন্দু ওই হিন্দু বাঙালিদের কালচার এগুলো ঠিক আছে তো কাফে তারা হিন্দু তাদের কালচার মূর্তি পূজা কিন্তু বাংলাদেশের বাংলা ভাষাভাষীকে যদি বাঙালি বলা হয় সে তো মুসলমান ভাষার কারণে তাকে আপনি বাঙালি কইলেন বাঙালি করে এতে হিন্দু হলো না তো মুসলমান হিন্দু বাঙালির কালচার আর মুসলমান বাঙালির কালচার এক কিভাবে হয় এটা তো ধর্ম এত তৌহিদ তৌহিদের উপর আছে আল্লাহ একত্রবাদ আল্লাহ একত্র করে কায়মা এত কোন দেবদেবীর পূজা করবে আর এই দুই বাঙালিকে শিশুড়ি পাকাই দেওয়া হবে হিন্দু বাঙালিদেরটা মুসলমান বাঙালিদের কাছে চাপাই দেওয়া হয়েছে যে বলা হয়েছে যে আবহাওয়ার কাল থেকে এটা বাঙালিদের কাজ ছিল ভালো ছিল কোন বাঙালি হিন্দু বাঙালিদের মুসলমানদের তো ছিল না মুসলমান তো মঙ্গল মন্দির চালা যাবে মুসলমান তো উল্লেখ ধরে দেবে না উল্কিয়ে দেবে না কোনোদিনই ছিল না তারা এগুলো সেরেক মনে করে এসব সেরেক আজকে মুসলমানদেরকে দিয়ে করানো হয়েছে কেন কোন খবর নেই আমাদের কারা কোন দিকে নিয়ে রেখেছে বুঝার মতো হেল বুঝার মতো দিনই জ্ঞান আমাদের কাছে নেই তো পয়লা বৈশাখী নাম দিয়ে হ্যাঁ? পূজা করানো হয়েছে রসুল প্রেমের নাম দিয়ে বেইমান নামানো হয়েছে রসুল প্রেমের নাম দিয়ে এমন কাজ করানো হয়েছে রসুল প্রেমের নামে মিটিং ডাকা হয়েছে মাহফিল ডাকা হয়েছে আর সেখানে বয়ান করা হয়েছে যে আল্লাহ রসুল নূরে তৈরি ছিল কোরআন বলতে মানুষ ছিল আর সেখানে শেখানো হয়েছে নূরের তৈরি ছিল নূরের তৈরি তো ফেরস্তা হয় মানুষ তো নূরের তৈরি হয় কত আয়াত করার জন্য বলে কলিন্না না হে আমার বছর ঘোষণা করে দেন আমি তোমাদের মতো মানুষ পার্থক্য এখানে আমার কাছে অহি আছে আসমান থেকে তোমাদের কাছে অহি আছে না এইদিকে পার্থক্য অপার দিক দিয়ে তোমরা অভিজ্ঞতা মাতার মাধ্যমে দুনিয়াতে আসছ আমিও সেভাবে আসছি তোমাদেরও রক্ত কষ্টের শরীর আমারও রক্ত কষ্টের শরীর তোমরা খানা না খাইলে চলতে পারো না আমিও খানা না খাইলে চলতে পারি না সব দিতে মানুষ এই আয়াতটা কোরআনে বারবার বলা হয়েছে এরপরে দশটা জুলুসের নামে বলা হয়েছে যে কিন্তু ফেরস্তা হয়ে গেল আল্লাহ করছে মানুষ একগুলো ফেরস্তা হয়ে গেছে বেমান হয়ে গেছে বেমান হয়ে গেছে তারপরে সেখানে আল্লাহ যে বিশেষ গুণাবলী যেগুলো কোন পীর পর্বার কারণ নামে বিশ্বাস করা যায় নেই জানলা একমাত্র গায়েব যাত্রা তোমার শরীরে কত আয়াতের পরে একমাত্র আল্লাহ গায়েব জানেন অদৃশ্যের খবর আল্লাহ জানেন আর কেউ জানেন এর কত আয়াত তোমার শরীরে কত হাজার হাজার ঘটনা ইহুদি আলেম পরীক্ষা করতে আসলো আল্লাহ রসুলকে পরীক্ষা করতে আসলো সত্য রসুলকে জিজ্ঞেস করলো যে আপনি বলেন এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা কোনটা আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আল্লাহ রসুল বলতে পারলেন না এখানে ইমাম সাহেব আমরা মিস্টার শরীফ আছে যার যার দেখতে মনে চায় দেখেন ভুলে দেখাই দিন এই বলতে পারলেন না জিব্রাহিম আসলো আল্লাহ ইসলাম তাকে জিজ্ঞেস করলেন জিব্রাহিম বলতে পারলো তিনি আল্লাহ থেকে জেনে এসে আল্লাহ রসুলকে বললেন তারপর আল্লাহ রসুল ওই ইহুদি আলেমকে জবাব দিলেন যদি আল্লাহ রসুল গায়ক জানবেন তাহলে এই চক্করের কি দরকার ছিল পয়লা বারে বলে দিতেন এই ধরনের ঘটনা একটা দুটা না হাজার হাজার ঘটনা হাতিতে পাকের মধ্যে রয়েছে একটা পত্র আসছে মুসলমান হওয়ার জন্য হুজুর জিনিস করতে তোরা কোন এলাকাতে আসছে তোমরা কোন গোত্রের লোক বলে গায়ের জানলেন জিজ্ঞেস দরকার কি কোন এলাকাতে আসছো তোমরা কোন গোত্রের লোক এটা প্রশ্ন করার দরকার কি ছিল আল্লাহ রসুলের ইহুদরা দাওয়াত দিল দিয়ে বকরির মধ্যে বিষ মিশায় খেতে দিল যখন গোষ্ঠের বুকে দিতে তখন জিবরিল মানা করলে ইয়া রসুল্লাহ এ গোষ্ঠ ফেলেন কেন গায়েব জানলে ওই দাওয়াকে তিনি কবল করতেন না দাওয়াকে কবল করতেন না ওটাকে মারার জন্য দাওয়াত দেওয়া হয়েছে এটা দাওয়াত গ্রহণ করলেন কেন গর্ত মুখে দিলেন কেন তারা বলো যদি গায়েব জানতেন না হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে কিন্তু গায়েব জানাই দেওয়া হয়েছে তিনি আবার আমাদেরকে জানাইছেন আল্লাহ জানাই দিতেন অভির মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহাম আমাদেরকে জানাই দিতেন এটাকে গায়ের জানা বলা হবে ওইগুলো যদি বলেন যে আল্লাহ রসুল গায়ের জানবে তা আমরা তো জানিয়ে ওইগুলো আমার গায়ের জানা হয় কেন আল্লাহর পক্ষে জানাই দেওয়া হয়েছে যে কেয়ামতের আগে ইমাম মাহাতি আসবে দাজ্জাল আসবে ইসা আলাহিসাল্লাম আসলাম থেকে আসবে ইয়াজুজ মাজুজ নামে এক আজিব ধরনের মানুষ আসবে ঠিক ধরনের পৃথিবী বরবাদ করে দিল ধ্বংস করে দিল চার পাতন আট নামে একটা দন্ত আসবে যার এক এক অঙ্গ এক জানোয়ারের মতো চেহারা মানুষের মতো সব কমিনকে কাফেরকে হিল মেরে দিয়ে দেবে এক কজন যে খাবার খাবে পরিষ্কার পার্থক্য করা যাবে এর মধ্যে এই কজন মমিন এই কজন কাফের এই জানোয়ার পশ্চিম দিকে সূর্য কবরে এই হবে হাসানের ময়দানে বুজরাত কায়েম করা হবে মির্জার কায়েম করা হবে হাউজে কাউকার পেশ করা হবে আছে এরকম অনেক গায়ের কথা আল্লাহর জানাই আল্লাহ আমাদেরকে জানাইছে ওইগুলোর কারণে তাকে গায়েব জাননেওয়ালা বলা হবে না গায়েব জানা তাকে বলে যে সকল গায়েব জানেন এবং কেউ জানানো ছাড়া নিজে জানেন সকল গায়ক জানতে হবে এবং কেউ জানানো ছাড়া জানতে হবে এইরকম গায়ক সোয়ালক্ষ নবীর মধ্যে কেউ জানতেন কিন্তু প্রচুর আয়াত আমি মহলার মানুষদেরকে বেইমান বানানো হয়েছে ইসলামের নামে আবার তাদেরকে বলা হয়েছে যে মৌলানা আশরাফ আলী খানবী কাফের সারা দুনিয়া থেকে মুজাসিদ মানুষের তিনি কাপের হয়ে গেছে চালিয়ে মুক্তি রশিদ আহমদ গঙ্গোহী গত শতাব্দীর জবরদস্ত আলেন ছিলেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ উস্তাদ তাকে বলা হয়েছে কাফের না চার লোক জবান দুনিয়া বর্তমান জমানায় প্রধান মাদ্রাসা যেটা সারা দুনিয়ার মুসলমানদেরকে যেখান থেকে এখন গাইডলাইন দেওয়া হয়েছে পৃথিবীর যেখানে যে হাত খুঁজে পাবেন ওর গোড়া দারুল দেওয়ান তবলিক জামাতের মেহনত হয়েছে হজরত মামা ইলিয়াস রহমাতুল্লাহ যে কাজটা করে গেলেন কোন জায়গায় থাকতেন কোথায় পড়াশোনা করতেছে তার লোক জবাব যেখানে কিন্তু হকের সো আপনি পাইবেন গোড়া ফুটলে এই ভারতের উত্তর প্রদেশের মধ্যে দেওয়ান নামক একটা শহর আছে এই শহরে ব্রিটিশরা সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিল সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিল যেসব মাদ্রাসার নামে প্রচুর অক্ষ সম্পত্তি ছিল সব সম্পত্তিগুলো অক্ষ বাতিল করে দিল হিন্দুদেরকে জমিদারে দিয়ে দিল তখন এই সমস্ত বুজুর্গারা যে কাছের নানা তবে রশিদ আহমদ গঙ্গহে মুসলমানদেরকে ডেকে বললেন মাদ্রাসা তো শেষ এখন আপনারা যদি ফেলে দেন আপনার যদি কিছু আর্থিক সহযোগিতা করেন তাহলে আমরা পেটে পাথর বেঁধে এই পুরান হাতি ধরে রাখার জন্য তৈরি আছে এনাদের প্রস্তাবে মুসলমানরা আগায় আছে এর আগে মাদ্রাসাগুলো সরকারের উদ্যোগে চালানো হয়তো সরকার ফান্ডের ব্যবস্থা করত একটা মাদ্রাসা হলে এর নামে সরকার জমি বরাদ্দ দিত এখন যদি স্কুলের নামে সরকার দেয় মাদ্রাসা নামে দিত এই প্রথম ব্রিটিশ সব মাদ্রাসা বন্ধ করার পরে এই প্রথম কমি মাদ্রাসা চালু করা হবে কমের সাহায্য নিয়ে জনগণের সাহায্য নিয়ে এই প্রথম মাদ্রাসা গায়ন করা হলো ওরা বুঝাইলেন যদি কোরআন হাদিস না থাকে আমাদের কাছে কিছুই থাকবে না ইসলামের কোনো কিছুই ধরে রাখতে না পরবর্তী জেনারেশন সব মোস্তাদ হয়ে যাবে আর কোরআন শূন্য থাকলে সারা দুনিয়ার কাছে না মিলে এদেরকে বেইমান বানাইতে পারবে এই কথা বুঝাইলে জনগণ আগায় আসলেও তো ঠিক আছে আমরা যা পারি এক টাকা দুই টাকা এই মুসলিম চাই এক এক মুসলিম উঠায় তখন চালু হয় মুসলমান তাদের সন্তান দেয় এক মুক্তি করে চাউল খানার থেকে উঠায় রাখে ওটা মাদ্রাসায় পাঠিয়ে দেয় এইভাবে মাদ্রাসা চালু হয় এরপরে ব্রিটিশ চলে গেছে ব্রিটিশ চলে যাওয়ার পরে আজকে প্রায় কাছাকাছি ষাট বছর হয়ে গেল না আরো বেশি ব্রিটিশ চলে যাওয়ার পরে এদের পাকিস্তান ছিল কতদিন হ্যাঁ বাংলাদেশ হলো কতদিন হ্যাঁ ষাট বছর ধরে এই ষাট বছর গেল পাকিস্তান পিরিয়ড গেল বাংলাদেশ চলতেছে এই দুবো পিরিয়ডে এই দেশ চালানেওয়ালা মুসলমান কিন্তু কোন গভর্নমেন্ট এই মানসাগুলোর প্রতি কোনো খেয়াল নেয় নাই সহযোগিতা করে নাই কিচ্ছু করে এখনো ওই কমের সহযোগিতা নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের ছেলে ছেলেমেয়েকে আলে বানায় এই মানুষের দ্বারাই দিনকে টিকে রাখা হয়েছে দিনকে টিকে রাখা হয়েছে যতটুকু দিন পাইতেছেন এই মহাসার থেকে সরকারি মহাসার থেকে না সে আর কতটুকু খেয়ে পৌঁছেছে সে তো বাংলা ইংরেজিতে ভরে না তাহলে কোরআন কিতাব কি আছে তা তো দেখেও হাজির করতে পারবে সরকারি ভাষাতে যারা পড়তে চায় হাসিসের কিতাবে জেল দেওয়া দেওয়া নেই দেখেও তো করতে পারে না তারা কি খেয়াল করবে তারা তারা মাল চাইছিল মাল পেতে দেয় সব কিতাব বিদায় করে দিয়ে বাংলা ইংরেজি ভূগোল ঢুকায় সায়েন্স ঢুকায় ওটা মাথা থাকে ওটা পাকিস্তান পিরিয়ডে ছিল ওই দল হয়ে গেল দুই একটা দিনিয়াতের কিতাব ছিল বাংলা বাকি বাকিগুলো বাংলায় ওই পর্যায়ে চলে গেছে এটা কি এখনো পর্যন্ত এই আপনাদের সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা চালানো হয়েছে শুরু হয়েছে ওইখান থেকে আমি যে কথাটা বুঝে চেয়েছিলাম এই যে আঁকাবেন যারা এই মাদ্রাসা কায়েম করলো আজকে দুনিয়াতে যেখানে হাত পাবেন এই মাদ্রাসা আলাদা অবদান এই এই তিনজন এই মাদ্রাসার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহী তার নামও কবি হজরত পালন আশরাফ আলী খানবি তারা এই মাদ্রাসাকে চালিয়ে রাখে আজকে সারা দুনিয়ায় এই মাদ্রাসার শাখা প্রশাখা সবাই পড়ে হাটাদারি বলেন পটিয়া বলেন লালবাগ বলেন রহমানিয়া বলেন ফরিদাবাদ বলেন সব এই মাদ্রাসার সরকারের এক পয়সা এখানে সাহায্য নেই সব আপনাদের সাহায্য চলবে আপনাদের সাহায্য চলবে আর এই মাদ্রাসার ওসিলায় চীন টিকে আছে এর শাখা লন্ডন হয়ে গেছে এর শাখা আমেরিকাতে হয়ে গেছে এর শাখা জাপানে হয়ে গেছে এর শাখা থাইল্যান্ডে হয়ে গেছে সব জায়গায় হয়ে গেছে এই নষ্টের জন্য চলারা অবশ্যই বসে এই তিনও বুজুর্গ কাছে ছিল অথচ হাতিসে আসছে কোন মুসলমানকে যদি কেউ কাফের বলে যে আসলে কাফের না তাকে যদি কাফের বলে এবং সেটাকে বিশ্বাস করে তো সেও কাফের হয়ে যায় মুসলমানকে কাফের বলা বা কেউ বললো আপনি বিশ্বাস করলেন হাতি চাচ্ছে যে এটা বললো বা বিনা দলিল বিশ্বাস করলো সে কাফের হয়ে যায় দশটা দূরত্বের ভিতরে এই যারা এখনো বুজুর্গ তাদেরকে কাপড় সাব্যস্ত করতে এই কলিবন্দী কলিবন্দী এত বড় বুজুর্গ সারা বিশ্ব তাদেরকে মেরে নিতে এদেরকে কাপের বোঝা করবে ইলিয়াস রহমতুল্লাহ আলাই এটাকে কাফের বলা হয় কাফের বলা হয় কাফের বানানোর মেশিন মনে এলো আল্লাহ তো আলেমদের বানাইছিল কাফারদেরকে মুসলমান বানাই কাফারদেরকে মুসলমান বানাইবে আর যত্নের দুলু জলরা এদের দায়িত্ব হল মুসলমানদেরকে কাদের বানানো এই জন্য আমরা আলম বানাইছে এটা হল মুসলমান ইমানটা তাকে কাফের বানানোর দায়িত্ব দিচ্ছে কে কাফের মুসলমান না এরা কি করছে আরো আস্তে লোক কি করে তারা বলে কিভাবে মানুষকে কাফের বানাইছে আর একটা কথা শোনেন গত বর্ষ আমার বয়স ছিল কুবাইল কুবাইল কি বাজার জন্য বললো এটা মীরের বাজার মীরের বাজার সেটা কেন্দ্রীয় মন্ত্রী আমার বয়ান স্থানীয় লোকেরা প্রশ্ন করল যে ওই মোবাইল আনাতে জব্দ হয়েছে যশ্নে জুলুসেন যিনি নেতা তিনি সেখানে বয়ান করতে গেছেন বয়ান করতে যায় আমি দাদা বয়ান আসতে শুনাইলাম সব কথা কইছে কয়ে আরো কি করছে কোরআনের অবব্যাখ্যা কাকে বলে আমাকে শোনাইছে না বলছে কি জানতে না আলিয়া যারা আলিয়া মাসা পড়বে পড়াবে এরা সব জানলাতে চলে যাবে আমি বললাম আমার এই মজলিতে অনেকগুলো আলিয়ার সুপার ছিল আমার সাথে আপনারা এই সুপার গুলোকে জিজ্ঞেস করেন তারা তো আলিয়া চালা এনারা কি তফসিল মানবেন আলিয়া হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে কলকাতায় হয় যার ধারাবাহিক তিরিশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান তারপর তো ব্রিটিশ এদের ছেড়ে চলে গেল কলকাতার আলিয়া আমাদের ঢাকায় চলছে ওইটাই চলে আসলো কোথায় এটা হলো কয়েকদিন আগে এরাই খালি জান্নাতে যাবে তাহলে আর এই ছ বছর পর্যন্ত তারা মুসলমান তারা কোথায় যাবে যাবে তাহলে এই বক্তৃত্ব করতে তার ইমান নষ্ট হয়ে গেছে তোরা দেখি তিনি মিলে খেলা করা যায় তামাশা করা যায় এর অর্থ কি আলে অর্থ হল আল্লাহ তারা উচ্চাঙ্গের জান্নাত দান করবেন কোন না জান্নাত মানে আলিয়া মানে উচ্চাঙ্গের এই অর্থ আলিয়া অর্থ কি আলিয়া যারা পড়বে পড়াবে এটা যারা সহযোগিতা করবে তারা সব তোমরা অত ব্যাখ্যা করা তাহলে আলিয়ার সুমানা বসে আছে মহাদিন বসে আছে তারা এই কষ্টের মানে কিনা কেউ তো মানবে না আর এক কথা কি বললো সেই বলে আসছে আপনার দশটা জুনিশের হলাম আপনাদের প্রতিবেশী আপনাদের প্রতিবেশী তিনি বলে আসছেন কি আল্লাহ তালা যারা ভূত পূজা থাকবে না এদেরকে হেদায় দান করবে না তাদের বাপদাদা মূর্তি পূজা করে গেছে এটা থাকতে হবে হ্যাঁ হক বুঝতে হবে সত্য বুঝতে হবে যে সমস্ত হিন্দুরা সত্য খুঁজছে আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়ে দিতেন হাজারো হিন্দু মুসলমান হয়ে গেছে বাংলাদেশে যারা মুসলমান এদের ভিতরে খুঁজলে কি পাওয়া যাবে অধিকাংশ হিন্দু পাওয়া যাবে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে তো আয়াতে বলা হচ্ছে যে কেউ যদি মুক্তি পূজার উপরে জমে থাকে এইটা থাকতে রাজি না হয় তো আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন নিশ্চয় আল্লাহ তালা হকের পথ দেখাবেন না আল কৌমিল কাফেরিন কম মানে সম্প্রদায় কাফের মানে যারা আল্লাহকে অস্বীকার করে যারা মূর্তি পূজা করে অগ্নি পূজা করে এদেরকে বলা হয় কাফের কাফের সম্প্রদায়কে আল্লাহ তালা হেদায়ত দিবেন না এই অর্থ আপনাদের প্রতিবেশী সাহেব কি অর্থ করলেন সেখানে যে তিনি অর্থ করলেন ইন্দ্রাহ কৌমিল কাফেরিন কবি মাদ্রাসা মানে তারা পড়াবে পড়াবে এরা সব কমই মাদ্রাসা পড়াশোনা করাবে কাপে তারা সব কাপে দেখেন ওনার কত ফজিলা উনি কোরআনের কি পরিমাণ অপব্যাখ্যা করে নিজেও ইমান নষ্ট করে আসছে হাজার লোকের ইমান নষ্ট করে এই তফসিল যে তার ইমান নেই বেইমান আল্লাহ তালা তুমি মন করো তফসিল যে কমই অসিলায় যে কমই মাদ্রাসার অসিলায় ইমান টিকে আছে উনি কোরআনের করে বলতেছে সব দেখেন বানাইল রসুলকে নূরের তৈরি করে শ্রোতাদেরকে কাপের বানাইল রসুলকে হাজির নাজির গায়েব জাননেওয়ালা বলে কাপের বানাইল গত শতাব্দীর তিন শ্রেষ্ঠ আল্লাহর অলিকে কাদের বলে বিশ্বাস করে জনগণকে কাদের বানাইল তারপরে কোরআন একালের অপব্যাখ্যা করে কোরআন একালের অপব্যাখ্যা করে নিজেও কাদের হল আর যারা এটা মানল সেটা কোরআনের অর্থ না তারাও কাদের হয়ে গেল বলে আসছি সেখানে বিশ্বাস করবে সে কাদের হয়ে গেল সব অপব্যাখ্যা ওইখানে যায় এনারা ইতিহাস জানলাম হ্যাঁ বলে কি কি ইলিপসার এখানে দিয়ে আসছে তো বলতেছিলাম একদিকে হিন্দুরা পয়লা বৈশাখের নামে ইমান নষ্ট করতেছে আর একদিকে কিন্তু হ্যাঁ, অসৎ আলেন যারা ইহুদের এজেন্ট এরা কোরআন হাদিসের দোহাই দিয়ে ইসলামের দোহাই দিয়ে মানুষদেরকে বেইমান করে জন্য আমি বারবার আপনাদেরকে বলছি এই ফেরতার জামানায় তিন ইমামকে হেফাজত করতে হলে সবকানে ওলামা একেরামের সাথে জুড়ে থাকা সরল এর কোন বিকল্প নেই যেটা আল্লাহ কোরআনে বলছেন অবলম্বন করো আর তোমার ইমানকে যদি মজবুত করতে চাও তাকে অর্জন করতে চাও তো আমার হাত বান্দাদের সাথে জুড়ে থাকো কোন মহাপত রাখো উঠা বসা তাদের মজলিসে বসো তোমার ইমানের হেফাজত হয়ে যাবে তোমার তাপা পরিপূর্ণ হয়ে যাবে যত ক্ষেত্রে জানানো হোক একটা বৈশিষ্ট্য যদি আপনার আমার ভিতর থাকে তো আল্লাহ তালা কোরআনে কারিমে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন আপনার ইমান কেউ নষ্ট করতে পারবেন আপনাকে কেউ বেমান বানাতে পারবেন কিন্তু যদি আপনি জুড়ে না থাকেন সবকারে আনন্দের সাথে উঠা পাঠা না রাখেন একা একা দিনদার হইতে চান তখন যে ইমান নষ্ট হয়ে যাবে তখন আপনি বাতিলের করে পড়ে হ্যাঁ মধুর নামে বিষ খেয়ে ফেলবেন বলা হচ্ছে মধু দেওয়া কিন্তু কি দেওয়া হয়েছে বিষ দেওয়া হয়েছে যেরকম বলা হয়েছে আপনাদেরকে রসুল আশেক বানানো হয়েছে বানানো হয়েছে কাপের কাপের বানানো যারা জুড়ে আছে তারা এদের খপরে পড়বে তারা কোনদিন এদের খপরে পড়বে না এটা ইহুদিদের এজেন্ট ইহুদিদের পয়সা হালাল করার জন্য তারা এই কাজ করছে তারা ইংরেজদের তখন ইংরেজদের পক্ষ পক্ষপাতিত্ব করবে মোল্লানা জাহান পক্ষে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ আর এই লোকগুলো বলছে ইংরেজরা আল্লাহ রহমত এটার বিরুদ্ধে জেহাদ করা হারাম বিভূতি নাস্তাবাদের ইসলামের লেবাস ধরে ইসলামের হ্যাঁ ধরে মুসলমানদেরকে বেইমান মানে চতুর্দিক দিয়ে বেইমান মানো এই জন্য এই হাতিতে আমাদেরকে সতর্ক করা হয়েছে যে সে আমার আগে মুসলমানদের কাছে জরুরি এলেন থাকবে না জরুরি এলেন থাকবে না বড় বড় আজকান আকাম এগুলো নাম থাকবে বাস্তবতা থাকবে সেই বড় বড় আকার আকার কি আমি আপনাদেরকে অনেকবার বলেছি ইমান ঠিক করতে হবে এক নম্বর ইমানকে কুকুর ছেলের থেকে বাঁচাইতে হবে এসব এক নম্বর দুই নম্বর এই নামাজ জুতা হাত জাকাত কোরআন তেলাওয়াত যেগুলোকে এবাদত বলা হয় এইগুলোর মধ্যে সুন্দর ঠিক করতে হবে আজকের দুনিয়াতে ইবাদত আছে সুন্দর নেই নামাজ সবাই বলতেছে একান্ত সুন্দর জানে আদান সব উপস্থিত হয়ে গেছে আল্লাহ রকম যে আদান শিখাই গেছে ওই আদান হাতে গনার কয়েকটা মসজিদ হয়েছে আর কোথাও হয়েছে আমার সাহেব যখন বাইতুল মুখারা বাস করতে আলেন সাপ বলে দিলেন যে আজকে আসরে আদান হয়েছে বাইতুল মুখারা শূন্য করে দেয় হয়নি বাপের বেটা ছিল কি আল্লাহ তাকে জান্নাতের আজকে এবারও আমাদের সুন্নতে আজকে আমরা উজু করতেছি কি উজু করতেছি সুন্নত তো নেই আবার পানির অবস্থায় করে হারাম উজু করতেছি নেই শূন্য কেমনে দাড়ি খেলাল করতে হবে কেমনে মাথা মস্তে করতে হবে কেমনে কাজ করতে করতে হবে কেমনে পায়ের আঙ্গুল খেলাল করতে হবে খুব কম লোকই করতে পারবে মশলা নেই উজুর মধ্যে অপরদিকে পানির অবস্থা এক তো উঁচু হয়ে যায় এক বালতি নষ্ট করা হয়েছে অপচয় হারাম নামাজ তো হয়ে যাবে কিন্তু এই যে অপচয়গুলো হল এ দায়ের তো কাজও আসবে প্রত্যেকটা মুসল্লিতে গুণাগার হবে আর যদি এই মশলা বারবার বলা না হয় লোকজনকে বোঝানো না হয় তো সব গুণাগুলো সব অপচয় গুণাগুলো একত্রে করে খতিবের মাথায় রাখা হবে ইমামের মাথায় রাখা হবে বস্তিতে তারা মোতাল্লি আছে কমিটির সদস্য আছে তাদের মাথায় রাখা হবে সব গুণা তোমরা কেন অপচয়ের ব্যবস্থা করছো অপচয় পানির অপচয় বন্ধ করার জন্য ব্যবস্থা করো না এখানে মসজিদের ক্ষেত্র ঠিকভাবে করলে জান্নার ফাতে হয় ভাবে করলে মসজিদের ক্ষেত্র করে দোজন পাওয়া যায় অনেক লোক মসজিদের ক্ষেত্র করে জান্নার পাইবে অনেক লোক মসজিদের ক্ষেত্র করে দোজনে যাবে গলত ক্ষেত্র করবে মসজিদের ক্ষেত্র গলত করবে এখনো বহু মসজিদ আছে যেসব মসজিদে তবলিক জামাত ঢুকতে দেয় আল্লাহর ঘরে আল্লাহর কথা শুনবে অনুমতি দেয় না অভিযোগ আছে আমার কাছে কেন ওই সব মসজিদে হ্যাঁ যাদেরকে দায়িত্বে বসা রয়েছে তারা ফেরাউন তারা বাপের তালুকদারি মনে করে আমি যারা ঢুকতে দিব সে ঢুকবে আমি যারা মানা করবো সে ঢুকতে পারবে না আর তোমার কি অধিকার আছে এটা আল্লাহর ঘর জমি অপকার হয়ে গেছে আল্লাহর জন্য যেটা আল্লাহর কথা হবে লোকেরা আল্লাহর কথা শুনবে তোমার মারা যাওয়ার কি অধিকার তো বাপের তালুক তালুকদারি এটা এই সমস্ত ফ্রাউনদেরকে ফ্রাউনদেরকে প্রত্যেক কোর্টের দায়িত্বে বসানো হয়েছে ওই সব মসজিদে তবে জামাতলা ঢুকতে পারে না এখনো পর্যন্ত যারা ফ্রাউনদেরকে বসানো হয়েছে আল্লাহ কোরআনে বলতেছে প্রথম বলা অমান আসলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আইন তারা আল্লাহর ঘর থেকে যারা মানুষদেরকে বিরত রাখে এর থেকে বড় জানেন কে হতে পারে যে কমিটি তবলিগ ওনাদেরকে দিনের কাজ করার জন্য ঢুকতে দেয় না তারা কত বড় জানেন হয়ে গেল এই জন্য ভাই যে আমাদের আলাদা এটা যে মানুষের কাছে পর্যাপ্ত এলেন থাকবে না এমন মূর্খতা আসবে এক হাতিদের মধ্যে আসছে এমন মূর্খতা আসবে যে একটা ভরত দিয়ে মতবিরোধ হবে এটা কাকে দিয়ে ফাইসলা করা করাবে তার লক্ষ্য হবে একটা ফরজ দিয়ে মতবিরোধ হয়ে গেছে যে এই কাজটা কি ফরজ না নফল দুজনের দুই লোক করবে ফাইসলা কে দিবে লোক লাগবে না কোনো লোক মতবিরোধ ফরজ হইতে পারে হ্যাঁ। ফরজ সব মুসলমানের জানা থাকবে এটা কিন্তু মানুষ দুনিয়ার বিদ্যা নিয়ে এত লিপ্ত হয়ে যাবে হ্যাঁ দুনিয়ার চর্চা নিয়ে এত ব্যস্ত হয়ে যাবে কিন্তু দিনের কিছুই জানে কিছুই জানে আমাদের পত্রিকার ষোলো পাতার সবটা পড়ার সময় হয় ষোলো পাতার সবটা পড়ার টাইম হয় কিন্তু জরুরি মশলাগুলো জানার সময় হয় না বস্তিতে কোরআন শিক্ষা দেওয়া হয় এখানে বসার টাইম নেই আপনার টাইম কোথায় রেখে দিচ্ছেন আপনাকে পত্রিকা পড়ার জন্য পাঠাবেন আপনাকে দুনিয়া উন্নতি করার জন্য পাঠানো হয়েছে আপনাকে পাঠানো হয়েছে কোরআন করার জন্য আপনাকে পাঠানো হয়েছে ইমান শিক্ষা করার জন্য আপনাকে পাঠানো হয়েছে নামাজ পড়ার জন্য চাকরি পাবেন আর ভালো ভালো খাইবেন এর জন্য পাঠানো হয়েছে ভালো খানা তাহলে বেসতে খাওয়া এটার জন্য পাঠানো হয় নাই সময়ে দৌড় পুয়া করার জন্য চাকরি বাকরি করা লাগে কিন্তু এটা আমাদের উদ্দেশ্য না এটা জেন্দিগের লক্ষ্য না জেন্দিগের জরুরত জরুরত এক জিনিস আর লক্ষ্য উদ্দেশ্য আর এক জিনিস আপনার ছেলে পিএইচডি করার জন্য লন্ডন গেল ছেলে খাবে না খাবে না সেখানে ঘুমাবে না এখন যদি জিজ্ঞেস করা হয় আপনার ছেলে কি করতে গেছে লন্ডনে পিএইচডি করতে গেছে তো প্রশ্ন করে বলে খালি বেআইনি করে খায় না ওখানে খায় তো বলেন না এটা প্রশ্ন করে বলে এটাও তো খায় এটা তো কইলেন না আপনি তাকে কওয়া লাগে দেখি তো উদ্দেশ্য না উদ্দেশ্য কোনটা উদ্দেশ্য আমি দুনিয়া তো খাইতেই হবে সেই ওরকম তার উদ্দেশ্য পেয়েছি করা ওদের খাইতে চাও খাওয়াটা উদ্দেশ্য না খাওয়া তো বাড়িতেও খাইছি ঠিক আমরাও কিন্তু আসল বাড়ি থেকে বিদেশে আসছি টোটাল বিদেশে একটা নির্দিষ্ট ভিসার উপর আছি এক সত্তর বছর ভিসার উপরে এখানে আছি আমরা এটা বিদেশ এটা খাওয়ার জন্য আছে নাই খাওয়া ব্যবসা এখানে বিল্ডিং বানানোর জন্য আছে নাই কি বিল্ডিং বানাইবেন পোড়া মাটি দিয়ে ওইখানে সামনের বিল্ডিং আল্লাহ বানাই রাখে সামনের বিল্ডিং এখানে আসছেন কেমন ইমান ঠিক করতে হবে নামাজ ঠিক করতে হবে কোরআন সই করতে হবে এগুলো কাজ এগুলো জিন্দিকে লক্ষ্য উদ্দেশ্য দুঃখের বিষয় আজকে এগুলোর জন্য সময় হয় না মুসলমানদের হ্যাঁ রাজনৈতিক আলোচনা করার জন্য সময় হয় কয়েকটা পত্রিকা পড়ার সময় হয় কয়েকটা পত্রিকা পড়ে আবার বিবিসি ভয়েস আমেরিকা তাও বাদ দেয় না অত সারা দুনিয়ার মিথ্যা এই এই সংবাদ মাধ্যমগুলো প্রচার করছে এরা যে মুসলমানকে ধ্বংস করতেছে এর জন্য ফিল্ড তৈরি করতেছে এই ফিল্ডটা কেন তৈরি করতেছে বিবিসি তৈরি করতেছে ভয়ের আফ্রিকা তৈরি করতেছে এরা খবরকে এমনভাবে সুন্দর করে সাজাই করতে বলে যে মুসলমানরা রাগ হবে না আবার শেষ হয়ে যাবে এমন ভাবে শেষ করবে যে তারা আপনাদের খুব বন্ধু লন্ডন আমেরিকা আপনাদের কত বড় বন্ধু এটা আপনাকে বুঝাবে এদিকটা আপনাকে খতম করতে থাকবে আপনি টেরো হবেন এই যে ফিল্ড মুসলমানরা রাগও হবে না আবার ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধ করে বলবে এই ফিল্ডটা কে তৈরি করতেছে এই ফিল্ডটা তৈরি করতেছে বিবিসি ভয়াটা পাবলিক মুসলমানদের ধ্বংসের জন্য এই দুটা খবর সাংঘাতিকভাবে দায়ী আমাদের এই আপন নেই বুঝার মতো যোগ্যতা নেই এই নিউজকে আমাদেরকে ধ্বংস করা হয়েছে মিথ্যা পদার্থ থাকে কভার লাগে এমন ভাবে শেষ করা হয়েছে অতি বিশ্বাস করতে যাবো আমাদের নিজস্ব কোনো মিডিয়া নেই মুসলমানদের নিজস্ব কোনো মিডিয়া নেই ওরা ওই বিশ্বের উপর দিয়ে হ্যাঁ চিনির কোন লোক দিয়ে আমাদের খাওয়া দিচ্ছে মুখে মিঠা লাগছে যে একটু পরে বিশ্বের ক্রিয়া শুরু হয়ে যাবে সম্পূর্ণ ভালো জিনিস তারা প্রচার করতেছে মুসলমানদের মগল ধুলাই করতেছে ধুলাই করে করে তাদেরকে কাফেরদের পক্ষে নিচ্ছে কাফেরদের পক্ষে নিচ্ছে আর ওলামাদের বিরুদ্ধে দাঁড় করে দিতে মুসলমানদেরকে আলে ওলামের বিরুদ্ধে দাঁড় করে দিতে এসব গুলো এর জন্য ভাই এই হাজিতে আমি যে হাদিসটা বলছি কয়েকটা পয়েন্ট আছে তিনটা পয়েন্ট আছে যে ইসলামের যে মৌলিক বিষয় ইমান ঠিক করো ইবাদত মন্দির সুন্দর মতো করো রিজিক হালাল রাখো বান্দা হক আদায় করো বাপ মায়ের এই হক বিবির এই হক সন্তানের এই হক হক আদায় করো আর আত্মশুদ্ধি করাও এটা হল ইসলামের মৌলিক বিধান এই এই এই বড় বড় জিনিসগুলোর নাম থাকবে এর বাস্তবতা থাকবে না বাস্তবতা থাকবে না না ইমান জানে না ইবাদত জানে না হালাল রিজিক কাকে বলে ব্যবসায় জিনিস করেন ব্যবসা মশলা জানেন আপনি ব্যবসা কেমনি আরাম হয়ে যায় সে বলতে পারেন চাকরিজীবীকে জিনিস করেন কি ধরনের কাজের দ্বারা চাকরির বেতন হারাম হয়ে যায় সে বলতে পারবেন তার উচিত ছিল জমি বান্ধাকে জিনিস করেন জমি বন্ধক নিয়ে ফসল খেলে কি হয় সুদ খাওয়া হয় সে বলতে পারবেন বান্দার ভাব জিনিস করলে বাপ মায়ের চোদ্দটা হাফ বলেন ফসল বলতে হবে বাপ মার চোদ্দটা হাফ বেঁচে থাকলে সাতটা মরে গেলে সাতটা কয়েকজন মুসলমান জানে যে বাপ্পা সম্পর্কে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে বিবি সম্পর্কে দশ বারোটা দায়িত্ব দেওয়া হয়েছে সন্তান সম্পর্কে পাঁচ সাতটা দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ ফরজ করেছে ফরজ এই দায়িত্বগুলো আদায় করা ফরজ আমার লেখা ইসলামী বিবাহের মধ্যে এগুলো দেখেন জানি দেখুন এইটাই হাতিতে বলা হয়েছে তেমন একটা আলামত হল যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আসল যে বড় বড় পাঁচটা পয়েন্ট এগুলো নাম দুনিয়াতে থাকবে এর কোনো বাস্তবতা এর যে মূল আকৃতি এটা থাকবে এটা হলো হাতিতে প্রথম যদি এই পাঁচটা বিষয় এলেন আমরা শিখতে চেষ্টা করি আমার লেখা ইসলামী বিবাহ কিতাবের শেষে আমি কিন্তু এই পাঁচটা বিষয় আলোচনা করি ইসলামিক ব্যবহার কিতাব একত্রে আছে বড় সাইজের এর শেষে এই পাঁচটা বিষয় নিয়ে আমি কম ব্যাখ্যা করি জানতে হবে জানলে এই হাদিসে যেটা বলা হয়েছে আমাদের যে ত্রুটি তুলে ধরা হয়েছে এই ত্রুটি থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন সামনে এই হাদিসে আরো দুটা বিষয় বলা হয়েছে একটা হলো ওলা কোরআন রত্ন কোরআনের কিন্তু গদবান্তা প্রথা থাকবে গদবান্তা প্রথা কোরআন সম্পর্কে আল্লাহ যা চেয়েছেন ওর কিছু থাকবে না কিছুই থাকবে এখন কোরআন রাখা হয়েছে হ্যাঁ আমি দোকান বানাইছেন খতম করা হচ্ছে তার হয়তো ট্রাক নামাইব পয়সা তো উঠে নিতে ট্রাকের উপরে এখানে বলছে খতম করে কোরআন ট্রাকে খতম করার জন্য না এই জন্য কোরআন না একটা কাগজ এখানে পাওয়া যায় ফটো জানি না পরে দেখেন উপরে কি আমরা জমায় আমি একটা কাগজ এটা ফটো করে আপনার পড়ে দেখেন কত হবে এটা দ্বিতীয় অংশ কিছু প্রথা থাকে যে সাথে কোরআনের সম্পর্ক নেই যারা সম্পর্ক আছে ওটা থাকবে মসজিদগুলো খুব ঠান্ডা খুব চাকচক্যময় কত রকমের পাথর রং বেরঙের পাথর বসানো হয়েছে আয়নার মতো চেহারা বসানো আছে কিন্তু কয়েক কোটি টাকা ব্যয় করে মসজিদ বানানো হয়েছে কিন্তু সেই বছর আদান পঞ্চাশ টাকা কোটি টাকার মসজিদ আর আদান কয় টাকা পঞ্চাশ টাকার আদান কিচ্ছু সুন্নত নেই তার আর সেই মসজিদের মুসলমানের হাজার নামাজ পঁচিশ টাকা তারপরে নামাজের মধ্যে একান্ন সুন্নতের চল্লিশ নেই তবে এত ঠান্ডার মসজিদ বানালেন কোটি টাকা ব্যয় করলেন কি কাজে লাগবে নামাজ যদি উন্নত না হয় আধার একাউন্ট যদি উন্নত না হয় সেই মসজিদ যদি আবার না করা হয় আপনার কোটি টাকা ব্যয় করে এই মসজিদ বানানো দেখা মসজিদ তো বানাতে নামাজ কায়েম করার জন্য নামাজ নাম কায়েম করা হলো না কোন মুসালের কেরাত হয় নাই কোন মুসালের আমাদের কোন শিক্ষক নেয় নাই তার উপস্থিতার হয় নাই হাত তোলার হয় নাই মসজিদ এত টাকা খরচ করে বানানো দেখা আল্লাহ রসুলের মসজিদ তো সেজুর গাছ দিয়ে সেজুর গাছ ধরে ওটার খুঁটি বানানো হয়েছে আর সেজুরের ডাল দিয়ে ওটার সার বানানো হয়েছে সেজুরের ডাল দিয়ে কিন্তু সেখান থেকে সারা দুনিয়াতে ডায়েট ছড়াইতে হবে আল্লাহ রসুলের মধ্যে খেজুরের ডাল আর খেজুরের বডি আর আপনি সারা দুনিয়ার থেকে দামে দামে পাথর আনলেন আর একটা লোকের নামাজ সই না আজহানের নামাজ সই না মসজিদের ভিতরে বিছানা দেওয়া হয় নাই আল্লাহ মেহমানদেরকে ফলনে বসাই দেওয়া হয়েছে এই যদি হয় তো মসজিদ তো খুব সন্ধ্যা কিন্তু এটা আবার হলো না এটা কেয়ামতের আলামত মসজিদকে এত ধ্বংসকে করা এত চকচকে করা হ্যাঁ, এটা ইহুদিরা করে না তাদের তাদের গির্জাকে এরকম করে ওই দেখা থেকে মুসলমানরা শুরু করে এই জন্য মসজিদকে এত চকচকে করা এটা একদিকে ইহুদি খ্রিস্টানদের তরিকা আর একদিকে তার কেয়ামতের আলামত কেয়ামতের আলামত মসজিদ থাকবে হ্যাঁ, গাম্ভীর্যময় অত চকচকি করে এটাকে হালকা করে দেওয়া হবে চকচকি হলে হালকা হয় স্বাভাবিক যত চকচকি হবে হালকা হয় বুঝেন তাই আমি একটা জামা গায়ে দিয়ে আসলাম এক এক হাতা এক এক কালার বডি আর এক কালারে টুপি আর এক কালারে আমার ক্ষতি বলবেন হ্যাঁ সবাই মনে হচ্ছে কি কেউ বাধা পেয়েছে এই মনে একটা গাম্ভীর্য থাকে থাকে মসজিদ আল্লাহর ঘর শাহী দরবার গাম্ভীর্য তো থাকতে হবে এত অন্তর ই করলে আর নকশা খাইলে ওই গাম্ভীর্য তো নষ্ট হয়ে গুরু গাম্ভীর্য তো থাকে না এর জন্য তাকে কেয়ামতের আলামত বলা হয় আরে মানে বিভিন্ন মাদ্রাসার বস্তির থেকে আসেন কাকরাইল বস্তির থেকে আসেন এই ধরনের পাথর লাগাইছে কিনা নকশা লাগাইছে কিনা দেখে আসেন এইভাবে মসজিদ বানাইছে এই দুটা বিষয় আজকে দেখা দেওয়ার সময় নেই আল্লাহ তালা তৌফিক দিলেন সামনে এই যে কোরআনের শুধু প্রসাদ থাকবে আর মসজিদ আবার থাকবে না এই বিষয়ে কথা বলা হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ